আল্লাহর দুনিয়ায় আল্লাহর ভূমিতে আল্লাহর হুকুমত চলবে মানব না কোন জালিমের শাসন তালিমার পতাকায় উড়বে তৌহিদিনী উড়বে আল্লাহর দুনিয়ায় আল্লাহর ভূমিতে আল্লাহর হুকুমত চলবে মানব না কোন জালিমের শাসন কালিমার পতাকাই উড়বে তৌহিদি নিশান উড়বে আল্লাহর দুনিয়ায় আল্লাহর ভূমিতে আল্লাহর হুকুমত চলবে মানব না কোন জালিমের শাসন কালিমার পতাকাই উড়বে তৌহিদি নিশান উড়বে কেউ রবে ওই উঁচু প্রাসাদে কেউ রবে এই মাটিতে কেউ খাবে আর কেউ পাবে না মরবে মানুষ কেন আহারে কেউ রবে ওই উঁচু প্রাসাদে কেউ রবে এই মাটিতে কেউ খাবে আর কেউ পাবে না মরবে মানুষ কেন আহারে কেউ রবে ওই উঁচু প্রাসাদে কেউ রবে মাটিতে কেউ খাবে আর কেউ পাবে না মরবে মানুষ কেন আহারে খোদার বিধানে তো নেই ব্যবধান মানুষ কেন তা ঘুরবে আল্লাহর হুকুমত চলবে আল্লাহর দুনিয়ায় আল্লাহর ভূমিতে আল্লাহর হুকুমত চলবে মানব না কোনো জালিমের শাসন কালিমার পতাকায় লড়বে তৌহিদি নিশান উড়বে দুর্বলেরা বলো আর কতদিন কাঁদবে ভাবে নীরবে মজলুমে রক্ত ভেসে যাবে আর কতদিন বলো অঝরে দুর্বলেরা বলো আর কতদিন কাঁদবে ভাবে নীরবে মজলুমেরা তো ভেসে যাবে আর কতদিন বলো অঝরে দুর্বলেরা বলো আর কতদিন কাঁদবে ভাবে নীরবে মজলুমের রক্ত ভেসে যাবে আর কতদিন বল ঝরে মানব নার কোন পরাধীনতা জিহাদিয়া আগুন জ্বলবে আল্লাহর হুকুমত চলবে আল্লাহর দুনিয়ায় আল্লাহর ভূমিতে আল্লাহর হুকুমত চলবে মানব না কোন জালিমের শাসন কালিমার তাই উড়বে তৌহিদি নিশান উড়বে সব ভেদ মোরা করে দেব দূর আনব মানবতা ছিনিয়ে খোদার সেনারা জেগেছে আবার এতদিন ছিল যারা ঘুমিয়ে সব ভেদ মোরা করে দেব দূর আনব মানবতা ছিনিয়ে খোদার সেনারা জেগেছে আবার এতদিন ছিল যারা ঘুমিয়ে সব ভেদাভেদ মোরা করে দেব দূর আনব মানবতা ছিনিয়ে খোদার সেনারা জেগেছে আবার এতদিন ছিল যারা ঘুমিয়ে পরাজয়ের ইতিহাস ভেঙে ওরা কোরআনের আলো জ্বালবে আল্লাহর হুকুমত চলবে আল্লাহর দুনিয়ায় আল্লাহর ভূমিতে আল্লাহর হুকুমত চলবে মানব না কোন জালিমের শাসন কালিমার পতাকায় উড়বে তৌহিদিনী শান উড়বে আল্লাহর দুনিয়ায় আল্লাহর ভূমিতে আল্লাহর হুকুমত চলবে মানব না কোন জালিমের শাসন কালিমার পতাকায় উড়বে তৌহিদি নিশান উড়বে তৌহিদি নিশান উড়বে তৌহিদি নিশান উড়বে